السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় দর্শক সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সোনালী সোনালী শিশু অনুষ্ঠানটি দর্শক আমরা সোনালী শিশু অনুষ্ঠানে আজকে আলোচনা করব শিশুদের শারীরিক উন্নয়নের জন্য আমাদের করণীয় কি আমরা সেখানে চারটি মূলনীতির কথা বলেছি প্রথম যে মূলনীতিটি আমরা বলেছি তা হচ্ছে যে শিশুদেরকে অবশ্যই শিশুকালে তাদেরকে কিছু স্পেসিফিক খেলাধুলা শেখাতে হবে এবং আমরা সেখানে বলেছি তাদেরকে তাদেরকে সাঁতার কাটা তাদেরকে তীর মারা শেখানো তাদেরকে প্রতিযোগিতা মানে দৌড় শেখানো তাদেরকে লাভ দেওয়া শেখানো ইত্যাদি এবং সর্বশেষ আমরা বলেছি ঘোড়ায় চড়া ইত্যাদি শেখানো বা এই এই এই জাতীয় শিশুদের জন্য উপযুক্ত এবং শিশু সুলভ অন্যদিকে শিশুদের এই বয়সে যেগুলো তাদেরকে শিখতে হয় অন্য বয়সে গিয়ে যেগুলো তারা ইচ্ছে করলে তারা শিখতে পারবে না সেই বিষয়গুলো এখানে তাদেরকে শেখানো অথবা বড় বয়সে গেলে সেখানে তারা শিখতে পারবে এমন কোনো কিছু তাদেরকে ছোটোবেলায় না শিখে ছোটোবেলায় যেগুলো তাদের জন্য শেখা জরুরি এগুলো তাদেরকে শেখানো দু নম্বর তাদের মাঝে প্রতিযোগিতার আয়োজন করে যেমন সেখানে আমরা বলেছি যেমন দৌড় প্রতিযোগিতা ঘোড়া প্রতিযোগিতা তীর মারা প্রতিযোগিতা বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা এমন কিছু প্রতিযোগিতার আয়োজন করে তিন নম্বর হচ্ছে বড়রা ছোটদের সাথে খেলবে আর এর মাধ্যমে বড়রা ছোটদেরকে দেখাবে যে খেলার এটিকেট কি কোন কোন খেলা খেলা যায় এবং কোন কোন খেলা তাদের বুদ্ধি তাদের শরীরকে বিকাশে সহযোগিতা করবে আর এবার আমরা যেটি বলবো সেটি হচ্ছে শিশুদের সাথে শিশুদেরকে খেলতে দিতে হবে মানে শিশু এবং শিশু তারাই তো একটা জগৎ তারা তাদের জগৎকে নিজেদের মতো সাজাবে এখান থেকে তারা ব্যবস্থাপনা শিখবে তারা একটা টিম স্পিরিট টিম একজনের সাথে আরেকজন কিভাবে কানেক্টেড থাকবে ইউনাইটেড থাকবে তারা একজনের সাথে আরেকজনের সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা কিভাবে তারা রক্ষা করবে তৈরি করবে এই বিষয়গুলো কিন্তু তারা শিখবে হচ্ছে তাদের শিশুরা যদি শিশুদের মতো করে নিজেরা যদি খেলে শিশুদেরকে আমরা দেখি যে শিশুরা বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে তারা ব্যস্ত থাকে বিভিন্ন ধরনের কাজ নিয়ে তারা ব্যস্ত থাকে যেটা আপনি নিজে হয়তো বা এটিকে খেলা মনে করবে না চিন্তা কিন্তু তার তো এটা চিন্তার জগৎ আছে তার তো এটা ভালো লাগার একটা ভালোবাসার জগৎ আছে তার নিজস্ব জগতে তাকে বিচরণ করতে দেয়া এটি আমাদের জন্য জরুরি এই জন্যে শিশুদেরকে তাদের মতো করে খেলতে দিত আবার কখনো কখনো আমাদের নিজেদেরকে দেখা দেবে শিশুরা এই এই খেলা তাদেরকে পথ দেখিয়ে দেয়া যে এই খেলা তোমরা খেলবে যেটি তার শরীর এবং তার মন তার আত্মা এবং তার ব্রেনের উৎকর্ষ সাধনে তাকে সহযোগিতা করবে শিশুরা হয়তো শিশুদের সাথে খেলবে সে কখনো কখনো তার নিজের ভাই বোনদের সাথে খেলবে কখনো কখনো তার প্রতিবেশীদের সন্তানদের সাথে খেলবে কখনো কখনো সে তার তার যে যে অঞ্চলে যে মহল্লায় সে বসবাস করে ওইখানকার প্রতিবেশী ওইখানকার শিশুদের সাথে সে কখনো খেলবে কখনো সে তার আত্মীয় স্বজনের সন্তানদের আমাদের সাথে শিশুদের সাথে খেলবে যার সাথে সে খেলুক না কেন এটা আমাদের দায়িত্ব পিতামাতাদের যে তাদের জন্য নির্বাচন করে দেয়া যে তাদের খেলার সাথী কারা হবে খেলার সাথীরা যাতে মহাদ্দাব মুআদ্দাব হয় তারাও যাতে শিষ্টাচারপূর্ণ তারা যাতে সভ্যতা পূর্ণ তারা হয় কারণ তাদের তাদের যারা খেলার সাথী হবে তাদের মধ্যে যদি সভ্যতা ভব্যতা ভদ্রতা না থাকে তাহলে এগুলোর প্রভাব নেগেটিভ প্রভাব ইম্প্যাক্ট এটা শিশুদের মাঝে পড়বে এই আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের শিশুরা যাতে তাদের খেলার সাথীদের কথায় তাদের আচরণে তাদের দৃষ্টিভঙ্গিতে তাদের উচ্চারণে ইভেন তাদের অঙ্গভঙ্গিতে এই ইত্যাদির মাধ্যমে যাতে নেগেটিভ ইস্যুগুলোর মাধ্যমে তারা প্রভাবিত না হয় কারণ শিশুরা কিন্তু শেখার সময় এটি প্রত্যেকটি জিনিস তারা দেখে এবং প্রত্যেকটি জিনিস তারা শেখে দেখে দেখে তারা জিনিসগুলো শেখে শুনে শুনে তারা শেখে অতএব অন্য শিশুকে যখন তারা দেখবে একটু বে তারা যদি বেয়ার মতো তারা কাজ করে তারা যদি অশ্লীলতার সাথে কাজ করে তারা যদি একটু গায়রা মহাদ্দাব গায়রা মহাদ্দাব এর মতো কাজ করে অভদ্রতাপূর্ণ কাজ যদি তারা করে কারণ প্রত্যেকের বাসের পরিবেশ প্রত্যেকের শিক্ষা এবং শিক্ষক এর সমান নাও হতে পারে সেই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে যে it is our responsibility to choose the best game mates আর playmates for our children so that they can learn something from them or they might not be negatively affected and impacted by them এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের খেলাধুলায় শিশুদেরকে নিয়োজিত থাকতে দেখেছেন কিন্তু তিনি তাদেরকে কখনোই বাধা দেননি তিনি কখনো তিরস্কার করেননি তিনি কখনো তাদেরকে ছত্রভঙ্গ করে দেননি তিনি কখনো তাদেরকে ওই কাজ থেকে বিরত রাখেননি তিনি তাদেরকে ওই কাজ থেকে নিরুৎসাহিত করেননি কারণ হচ্ছে তিনি জানতেন যে শিশুদের জন্য খেলাধুলা করাই হচ্ছে শিশুদের কাজ এই খেলাধুলার মাঝেই তারা শিখবে খেলাধুলাই তারা করবে এখানে আমরা তবরানি রহমুল্লাহকে দেখি হজর জাভের রদি আল্লাহ তালা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন যে কুন্না মা রাসুল ইল্লাহি সাল্লাম আলাইসাল্লাম ইলা তো আমিন একবার আমরা রসুলের সাথে ছিলাম আমাদেরকে কেউ আহ্বান দাওয়াত দিল যে খাওয়াবে দুপুরের খাবার খাওয়াবে ফাইদ আল হুসাইন ইয়াল আবু ফিত্তরিক মা সুইবিয়ানিন এমন সময় রসুলাম সহ আমরা সব যাচ্ছিলাম দেখা গেল যে হুসাইন রদি আল্লাহ তালন বাচ্চাদের সাথে শিশুদের সাথে রাস্তায় খেলছেন রাসুল্লাহ সাল্লাহ আন কৌমি তখন দ্রুত দৌড় একটু দ্রুত বেগে হেঁটে এই এই যে একদল লোক সহ তিনি যাচ্ছেন এক জায়গায় দাওয়াত খেতে তিনি দ্রুত সবার সামনে তিনি এগিয়ে গেলেন তারপরে তিনি তার হাতটিকে এভাবে বাড়িয়ে দিলেন হাতগুলোকে এভাবে প্রসারিত করলেন যাতে হোসাইন রাদি আল্লাহ তালাহুকে তিনি ধরতে পারেন হোসাইন যাতে তার কোলে এসে পড়ে কিন্তু দেখা গেল যে হোসাইন তা না করে কি করলেন ফাজালা হোসাইন তখন দৌড়ানো শুরু করলো পালানো শুরু করলো শিশুদের যেটা আচরণ যে আপনি তাকে ধরতে যাবেন তখন সেই দিকে পালাবে ওই দিকে দৌড়াবে ওই দিকে সে পালানোর চেষ্টা করবে ওই দিকে লুকানোর চেষ্টা করবে এটি তখন হোসেন রদি আল্লাহ তখন করছিলেন ফাইউদাহিকহু রসুল্লাহ সাল্লাহ আলসালাম হাত্তা হাত্তা আখাদাহ রসুলাম হাসছিলেন তিনিও হুসাইনও হাসছিলেন রসুল আসলাম হাসছিলেন এবং রসুল আসলাম তার পিছনে দৌড়ে দৌড়ে হাসতে হাসতে একসময় তাকে ধরে ফেললেন আমরা যেটা আমরাও এরকম করে থাকি যে দৌড়ে একসময় তাকে ধরে ফেলি এবং সেও হাসতে থাকে আমরাও হাসি এটি একটা আনন্দের বিষয় ফাজা আলা এহদা ইয়াদাইহি ফি জোকনিহি আল-ওখরা বাইন রাসিহি রসুলাম এক তার এক হাত দিলেন তার পাজা কোলা করে আমরা যেটাকে বলি এভাবে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তাকে পাজা কোলা করে এইভাবে তাকে পাজা কোলে করে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তারপরে তাকে তার বুকের সাথে মিলিয়ে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তাকে চুম্বন করতে করতে তাকে নিয়ে গেলেন তারপরে তিনি বলতে থাকতেন যে হোসাইন আমার অংশ আমিও হোসাইনের অংশ আমি হোসেনকে ভালোবাসি হে আল্লাহ আমি হোসেনকে ভালোবাসি যে হোসেনকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো আর হাসান এবং হোসেন এরা হচ্ছে দুটো এরা দুজন হচ্ছে নেতা এরা জান্নাতের নেতা এরা দুজন হচ্ছে এই এই সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন পিলার এরা হচ্ছে আমার দুজন প্রিয় নাতি নাতি আমার দুজন প্রিয় নাতি রাসুল্লাহ সাল্লাম এই কথা বলে তিনি হজরত হাসান হুসাইনকে চুম্বন করতে করতে তিনি দাওয়াতের ওই বাড়ির দিকে তিনি এগিয়ে যাচ্ছিলেন এখানেও আমরা দেখি যে হুসাইন রাজি আল্লাহ তালা তিনি খেলছিলেন কি খেলা তা কিন্তু হাদিসে উল্লেখিত হয়নি তার মানে শিশুদের খেলা যে কোনো খেলাই হোক না কেন আনলেস আনটিল ইট ইস হারাম অ্যান্ড হার্মফুল তাহলে এই খেলাটি খেলা তার জন্যে কোনো বাধার প্রতিবন্ধকতা কেউ যাতে তৈরি না করে আমরা এর আগে একটি হাদিস দেখেছি যে আনাসদি আল্লাহ তিনি বর্ণনা করেছেন হাদিসটি যদি ইমাম বখারি এবং মুসলিম বর্ণনা করেছেন যে বাইনামা কুন্তু আল্লাহ আবুমা আল গিলমান যে আমি একবার বাদ শিশুদের সাথে খেলছিলাম রাসুসলাম তখন আসলেন এবং আমাকে তিনি একটি কাজে পাঠালেন আমি সেই কাজটি করে এসে যখন আমি বাসায় ফিরলাম মা আমাকে জিজ্ঞেস করলেন এত দেরি কেন হয়েছে তখন আমি বললাম রাসুসলাম আমাকে একটি এমন গোপন কাজে পাঠিয়েছেন যেটা আমার কাউকে বলতে নিষেধ করা হয়েছে তখন তার মাতাকে বলেন যে ঠিক আছে তুমি এই কথা কাউকে বলো না এই যে প্রিয় দর্শক আমরা যে বিষয়টি এখানেও বুঝতে পারলাম এখানেও আমরা যেটি দেখলাম তা হচ্ছে যে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম এর এর খাদেম আনাসাদি আল্লাহ তিনি খেলছেন অন্য শিশুদের সাথে যদিও তার অ্যাপয়েন্টমেন্ট তার অ্যাসাইনমেন্ট তার কাজ তার এমপ্লয়মেন্ট হচ্ছে to work for the prophet to serve the prophet রসুলামের সেবা শুশ্রূষা করা কিন্তু তারপরে তিনি শিশুদের সাথে খেলছেন রাসুলাম কিন্তু একটু রাগান্বিত হননি একটু ক্রোধান্বিত হননি অন্য জায়গায় আমরা এরকম দেখেছি যে রাসুল্লাহ সাল্লাহ তাকে একটি কাজে পাঠিয়েছেন পেয়েছেন তিনি ওই কাজটি ভুলে গিয়ে তিনি শিশুদের সাথে খেলছেন রাসুল ইসলাম তার পিছনে গিয়ে কিছুক্ষণ পর তার পিছনে দাঁড়িয়ে তিনি হেসে দিলেন কারণ তিনি ভাবলেন তিনি জানলেন যে এ তো শিশু অতএব তার খেলার কথা এটা তার প্রকৃতি তিনি কিচ্ছু না বলে তিনি হাসলেন আনাস বললেন রাজি আল্লাহ তালন যে আমি হাসির শব্দ শুনে পিছনে তাকিয়ে দেখি রাসুল্লাহ সাল্লাম তখন তিনি বললেন আনাস কি খবর তুমি কি ওই কাজটি করেছো রাসুল্লাহ সাল্লাম তখন আনাস রাজি আল্লাহ বললেন ইয়া রাসুল্লাহ আমি ভুলে গেছি বা তিনি দৌড়ে কাজটি করলেন রসুলাম একটি কথা তাকে বলেননি কেন কাজটি করনি এইভাবে তাকে একবারও তিনি জবাবদিহিতা নিয়ে আসেননি কারণ শিশুদের যে আশিসদের যে তাদের যে মনোযোগ খেলার প্রতি তার মনোযোগ যাবে এটি রাসুলের চেয়ে বড় সাইকোলজিস্টকে ছিল এই জন্য তিনি সেটি বুঝতে পেরেছেন আমরা এখানে আরেকটি ইবনে আব্বাস রদি আল্লাহ তালানহুর একটি বর্ণনা এখানে উল্লেখ করছি তিনি বলছেন মার রাবি রসুল্লাহ সাল্লাম ও আনা আল্লাহ আবু মা আল গিলবান আমার পাশে দিয়ে একবার রসুলাম যাচ্ছিলেন আমি তখন শিশুদের সাথে খেলছিলাম আবদুল্লাহ ইবনে আব্বাসের কথা বলছি তিনি বলেন ফাখতা বা তু মিনহু খালফা বাবিন আমি রাসুলকে দেখে তখন দরজার পিছনে আড়াল হয়ে লুকিয়ে গেলাম ফাদা আনি তিনি এসে আমাকে ডাকলেন ফাহাত আনি হাত্ত আন সুম্মা বাসানি ইলা মুআবিয়া তিনি তখন আমাকে ধরলেন ধরে আমাকে তারপরে তিনি কি করলেন কয়েক কদম তিনি আমার দিকে এগিয়ে এসে আমাকে ধরে তারপরে তিনি বললেন যে একটু যাও তো মুআবিয়ার কাছে একটি কাজ নিয়ে তিনি আমাকে মুআবিয়ার কাছে পাঠালেন আমি মুআবিয়ার কাছে গেলাম রাদি আল্লাহ তাল আনহম এবং আমি ফিরে এসে বললাম হুয়া ইয়াকুলু তিনি খাচ্ছেন তাতে বোঝাচ্ছে যে রাসুল আসলামের সামনে তিনি খেলেছেন কিন্তু তিনি রাসুল্লাহ সাল্লাহ আসলামের ভয় নয় বরং সম্মানে তিনি হয়তোবা লুকিয়ে পড়েছিলেন কিন্তু রাসুল্লাহ সাল্লাম একটি কথা তাকে বলেননি it is also understood from this হাদিস that the children will play and none should negate their playing none should make any objection against their playing against their games তাদের এই সকল খেলাধুলার প্রতি তারা কোনোভাবে বাধা বিপত্তি তারা তৈরি করবে না আমরা দেখি রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম তিনি নিজেও ছোটবেলায় শিশুদের সাথে খেলেছেন এটা recorded it is recorded even Ahmad bin Hanbal তার মোসনাদ হাদিসটি বর্ণনা করেছেন যে রসুলাম যখন শিশুদের সাথে খেলছিলেন এমতো অবস্থায় যে জিবরির আলাহি সালাতাম আসলেন এবং এসে তাকে ধরলেন এবং তার যে শক্ত সদর যেটা আমরা জানি যে তার তার যে ওপেন হার্ট সার্জারি করলেন অর্থাৎ তার বক্ষ বিদীর্ণ করে সেখান থেকে তার যে হার্টগুলো এগুলো একটা বলে পানি ছিল জমজমের ওয়াটার অথবা জান্নাতের ওয়াটার সে পানিতে সেটি ধুয়ে আবার সেখানে রেখে দেওয়া হলো অর্থাৎ এই হার্টের মধ্যে যদি কোনো যে ইন্নান্নাফসাল্লাহ আম্মা রতম বিসু যে মানুষকে যে অন্তর খারাপ কাজে মানুষের মন যে খারাপ কাজে উদ্বুদ্ধ করে এই মন যাতে খারাপ কাজে রাসুলকে উদ্বুদ্ধ না করে এটির এই খারাপ প্রবণতা শব্দ হয়ে মাছে তা থেকে ফেলে দেয়া হলো এই হচ্ছে রাসুল আসলাম নিজেও he was also playing with the children because he was a child অতএব এটি যদি প্রমাণিত হয় and he will become a prophet আর তিনি নবী হবেন অতএব তার আগে অনুভব তার আগেও তার মাধ্যমে এমন কোনো কাজ হবে না যেটি নিষিদ্ধ সরাসরি অতএব বোঝা যাচ্ছে এটি নিষিদ্ধ নয় নয় এটা শিশুদের প্রবণতা স্বাভাবিক প্রবণতা নিশ্চয়ই এটি করবেন রাসুসলাম বদর যুদ্ধের আগে আমরা এই বিষয়ে বলেছি বিশেষ করে ওহুদের যুদ্ধের আগে একবার তিনি দুই শিশুর মাঝে একটা মল্লযুদ্ধ একটা লড়াই একটা কুস্তির ব্যবস্থা করলেন এবং এর মাধ্যমে তিনি প্রমাণ করার চেষ্টা করলেন যে who one which one is stronger than the other more expert in the battle in the warfare than other the war techniques then other একজন এই দুজনের মধ্যে কে যুদ্ধবিদ্যায় যুদ্ধে লড়াইয়ে অন্যের চেয়ে গিয়ে দেখা গেল যে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি এই যুদ্ধের ময়দানে তিনি একজন সাবিকে একজন শিশুকে অনুমোদন দিলেন অন্য শিশু অবজেক্ট করলো যে আম তাকে অনুমোদন দিলে আমাকে অনুমোদন দিতে হবে আমি তার চেয়ে বেশি পারি রাসুলাম তখন দুজনের মধ্যে এই মল্লযুদ্ধ বা লড়াইয়ের ইয়ে করে দিলেন এবং যে পরাজিত করলো তাকে কিন্তু আগে অনুমতি দেওয়া হয়নি তখন রাসুলাম তাকে অনুমতি দিলেন যে you may also go to the battlefield to fight in favour of the Muslims এটি রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম করেছেন এদেরকে খেলার এই যে মল্লযুদ্ধ বা লড়াই এটি sort of play sort of game এটি তিনি অনুমোদন দিয়েছেন এটা হারাম জিনিস হলে তিনি অনুমোদন দিতেন না কিন্তু কন্যাদের এগুলো তো আমরা যা বললাম খেলাধুলা ছেলেদের কিন্তু মেয়েদেরকে খেলাধুলার কোনো ব্যবস্থা নেই তাদেরকে খেলাধুলা তারা করবে না ইয়েস তারা খেলাধুলা করবে এখানে আমরা বলেছি যে মেয়েরা কন্যা সন্তানরা তারা খেলাধুলা করবে তাদের খেলাধুলার বিভিন্ন বিষয় আছে যেমন তাদেরকে সুতা কাটা অথবা তাদেরকে জামা কাপড় সেলাই করা শর্ট অফ এই এই যে এই জাতীয় খেলাধুলা তাদেরকে অভ্যস্ত করা আবার তারা ছোট ছোট পুতুল নিয়ে তারা খেলতে পারবে যেই সকল আল্লাহ আল মুজাসমা শারীরিক অবয়ব বিশিষ্ট খেলনা নিয়েও তারা খেলতে পারবে এটি তাদের জন্য নিষিদ্ধ নয় ছেলেদের জন্য এটি নিষিদ্ধ কিন্তু কন্যা মেয়েদের জন্য এটি নিষিদ্ধ নয় জামাই জামাই খেলা বউ জামাই খেলা সংসারে বিভিন্ন কাজ খেলা অথবা তারা এই যে এই যে হাড়ি পাতিল নিয়ে খেলা তারা একটু বাজার করা অথবা পাকশাক করা রান্নাবান্না করা ইত্যাদি ছেলে মেয়েকে লালন পালন করা শিক্ষক হিসেবে তারা শিক্ষিকা হিসেবে তারা কাজ করা অন্যকে পড়ানো এই যে এই চমৎকার দিকগুলো নিয়ে তারা খেলাধুলা করতে পারে এই খেলাধুলাগুলোর বিষয়েও কিন্তু হাদিস এসছে যেমন আমরা আপনাদেরকে একটা হাদিস বলছি যেটা ইমাম আবু দাউদ রাহমুল্লাহ সহি সনদে বর্ণনা করেছেন আয়সারাদি আল্লাহ তালাহা থেকে তিনি বলছেন যে কাদিমা রসুল্লাহ সাল্লামেন গাজওয়াতে তাবুক আর হুনায়ন হুনায়নের যুদ্ধ অথবা তাবুকের যুদ্ধ থেকে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ফিরলেন এবং সিত্রুন তিনি যে হাওদায় করে তিনি যে বাহনে করে গিয়েছিলেন সেখানে কিন্তু একটা আলাদা পর্দা ছিল কিন্তু একবার হঠাৎ করে দেখা গেল যে বাতাস এসেছে দমকা বাতাস এবং তিনি যে আয়সারাদি আল্লাহ তিনি সেই সফরে ছিলেন আয়সারাদি আল্লাহ তালা আনহা তিনি যেখানে ছিলেন ওইখানে বাতাস আসার কারণে ওইখানে পর্দাটা একটু খুলে যায় এবং দেখা গেল যে আয়সারাদি আল্লাহ তালা আনহার ফাকাশাফাত না হিয়াতু সিত্রি আন বানাতি আয়সাতারদি আল্লাহ তালা আল্লাহ তার কন্যাগুলোর যে কন্যাগুলো সে কন্যাগুলোর থেকে কন্যাগুলো এখন প্রকাশিত হয়ে পড়লো কন্যাগুলো প্রকাশিত মানে কি এখানে কন্যা বলতে বোঝানো হয়েছে আয়সা আল্লাহ তালান হাতি নিজের ছোট্ট ছোট্ট মেয়ে পুতুল নিয়ে তিনি খেলছিলেন কাক কাপড় দিয়ে বানানো ছোটকালে আমরা দেখেছি যে কাপড় দিয়ে পুতুল বানিয়ে বানিয়ে তারা এই কন্যা পুতুল দিয়ে তিনি যে খেলছিলেন এই এই যে পুতুল এই পুতুলগুলো তখন প্রকাশিত হয়ে পড়ল তখন আয়সা রাজি আল্লাহ তালাহাকে রাসুল্লাহ বললেন মা দা ইয়া আয়সা হ্যাঁ আয়সা এগুলো কি তখন তিনি বললেন বানাতে এগুলো তো আমার কন্যা আমার মেয়ে আমার মেয়ে মানে হচ্ছে কি ওরা ফরাসান লাহু জানা হান মিন রেকাহিন তার মেয়ে মানে হচ্ছে তার ওই যে খেলনার তিনি নিজে বানিয়েছেন খেলনার কাপড় দিয়ে বা মাটি দিয়ে এবং এগুলো তাই রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন কি তিনি বলেন এগুলো আমার কন্যা মানে হচ্ছে এগুলো আমার খেলার সাথী এগুলো আমার পুতুল তখন রাসুল্লাহ সাল্লাম বললেন দেখলেন যে ওই এগুলোর মধ্যখানে একটা ঘোড়া রয়েছে ওই ঘোড়ার আবার ডানা রয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন কাপড় দিয়ে বানানো ডানা রাসুল্লাম বলেন এই যে মধ্যখানে আমি দেখছি তোমার কন্যাগুলোর মধ্যখানে এটি কি তখন তিনি বললেন যে এটি হচ্ছে একটি এটি হচ্ছে একটি ঘোড়া রাসুসলাম বললেন আবার ঘোড়ার আবার ডানা হয় নাকি ঘোড়া ঘোড়ার উপরে এগুলো কি দিয়েছি বলে ডানা বলো ঘোড়ার আবার ডানা হয় সোভান আল্লাহ বলো কি ঘোড়া আবার ডানা হয় নাকি তখন আয়সারাদি আল্লাহ এত চমৎকার একটি উত্তর দিয়েছেন আয়সারাদি আল্লাহ তালা বললেন আমা সুলাইমান খাইলান লাহু লাহা আজনিহা আপনি কি জানেন না যে সুলাইমান আলহি সালাতু এমন একটি ঘোড়া ছিল যে ঘোড়ার ডানা ছিল সুলাইমান আলাইসাল্লামের ঘোড়ার তো ডানা ছিল কোরআন সে কথা বর্ণিত আছে অতএব আপনি এটা তো সেরকম ঘোড়া ফাদা হাইকান নবী সাল্লাম হাত্তারো রায়তু নামা জিজাহু আয়সাদি আল্লাহ তালা তিনি নিজেই বর্ণনা করছেন যে রাসুলাম এমনভাবে হেসে দিলেন যে আমি তার দাঁতগুলো তখন দেখলাম এইভাবে তিনি হাসলেন যে তার সবগুলো দাঁত বের হয়ে গিয়েছে এত খুশি হয়েছেন রাসুল্লাহ সাল্লাম এখান থেকে আমরা বুঝতে পারছি যে এম আশা ইমাম বখার এবং মুসলিম আবু দাউদ তারা প্রত্যেকে আশিরাজি আল্লাহ থেকে বর্ণনা করেছেন যে কুন্তু আল্লাহ আবু বিল বানাতে আন্দা রাসুলিল্লাহ ওয়াকানা তা তিনি যে আমি আমার কন্যাগুলো নিয়ে অর্থাৎ এই যে আমার পুতুলগুলো নিয়ে আমি খেলতাম এমন কখনো কখনো আমার কাছে আসতো আমার সাথী আমার যে বান্ধবীরা আছে না বান্ধবীরা আমার কাছে আসতো একসাথে খেলার জন্য একবার তারা দেখলো রাসুল ইসলাম কে দেখে তারা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল রাসুল্লাহ সাল্লাহ আবার তিনি তাদেরকে আমার কাছে ফেরত পাঠালেন এবং তারা আমার সাথে বসে বসে খেললো এখান থেকে আমরা বুঝি যে এখানে মানে হচ্ছে এই যে কন্যা বলতে বোঝানো হচ্ছে আত্মাসিল আল্লাহ তুল আবুবি তাল বিহা আল বানাত সগেরাত ছোট ছোট কন্যারা ছোট ছোট মেয়েরা যে সকল পুতুলগুলো নিয়ে খেলে শারীরিক অবয়ব সমৃদ্ধ পুতুল নিয়ে যেখানে কাপড় দিয়ে সুতা দিয়ে তারা বানায় পুতুলের মানুষের মতো করে এগুলো তাদের জন্য জায়েজ এগুলো তাদের জন্য বৈধ এগুলো তাদের জন্য হারাম নয় এগুলো তাদের জন্য হারাম নয় অতএব তারা এগুলো দিয়ে খেলতে পারে তবে নিষিদ্ধ কিছু খেলা রয়েছে নিষিদ্ধ কিছু খেলার কথা বলে আমরা আজকের পর্ব শেষ করব যেমন ধরুন আপনি একবার হজরত ইবনে আমরাদ আল্লাহ তিনি বললেন যে আমি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত যে আমরা যাচ্ছিলাম এবং দেখা গেল যে কয়েকটি ছেলে কয়েকটি বালক তারা একটি তারা একটি মুরগিকে তারা একটা গাছের সাথে এভাবে বেঁধে রেখে তারা ওইটিকে তারা তীর নিক্ষেপ করছে ওইটিকে তারা টার্গেটে পরিণত করছে যে কে ওইটার টার্গেটের মধ্যে পড়ে আমাকে দেখে সকল বাচ্চারা দৌড়ে পালিয়ে চলে যায় তখন আমি বললাম যে কে কাজ করেছে যে রাসুসলাম বলেছেন যে কোনো প্রাণীকে টার্গেট বানায় অন্যায়ভাবে অপ্রয়োজনে আল্লাহ তার উপর লান দান করেন অতএব এইটি আমাদের দেখতে হবে যে আমরা যাতে এই কাজটি না করি দু নম্বর হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের শিশুরা যাতে হারাম কোনো জিনিস নিয়ে তারা না খেলে যেমন একটা হারামের কথা বললাম হারাম অন্য কোন হারাম নিয়ে তারা যাতে না খেলে তৃতীয় দেখতে হবে তারা যাতে সময়ের মধ্যে যেমন মাগরীবের পর তারা খেলবে না রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন আহ বিসু সুবিয়ানাকুম হাত্তা তাজাবা আইসা এ তোমরা তোমাদের সন্তানগুলোকে সন্ধ্যায় তাদেরকে সন্ধ্যায় তাদেরকে ঘর থেকে বের হতে দেবে না কারণ ফাইন্নাহা সাহাতুন তাখ তাখ তারি কফিহা শায়াতিন কারণ এটি হচ্ছে এমন একটা সময় শয়তানগুলো তখন চারিদিকে ছড়িয়ে পড়ে শয়তানগুলো তখন চারিদিকে ছড়িয়ে পড়ে সব কিছু তারা জ্বালিয়ে পুড়িয়ে দেয় অতএব শয়তানরা যদি তাদেরকে আচরণ না করতে পারে আর তাদেরকে ইম্প্যাক্ট না করতে পারে তোমরা তোমাদের সন্তানগুলোকে সন্ধ্যা হলেই ঘরের দরজাগুলো বন্ধ করে সন্তানগুলোকে ঘরের মধ্যে নিয়ে আসো প্রিয় দর্শক আমরা এই আলোচনা শেষ করার আগে ছোট্ট করে আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই যে শিশুদেরকে খেলাধুলায় আপনারা অনুমতি দেবেন তাদের জন্য খেলাধুলা খুবই জরুরি এটা তার শরীরের গঠনের জন্য তার আক সফল তার বুদ্ধি গঠনের জন্য তার শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এগুলো যাতে সাম্য ভারসাম্যপূর্ণভাবে তৈরি হয় তার যাতে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা তৈরি হয় সমাজের সাথে তার ইনভলভমেন্ট তৈরি হয় একটা এঙ্গেজমেন্ট তৈরি হয় যাতে তার মধ্যে দায়িত্বশীলতা তৈরি হয় তার মধ্যে যাতে তৈরি হয় বুদ্ধি চিন্তা চেতনা সাথে বুদ্ধি করে বিবেক করে ভালো করে সে চিন্তা করে কাজ করতে পারে সে যাতে দায়িত্বশীল হয় তার যাতে আত্মবিশ্বাস তৈরি হয় এই সব কিছুর জন্য সে যাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে অনেক জিনিস কল্পনা করতে পারে অনেক সমস্যা সমস্যা সমাধান করতে পারে সে যাতে তার চারপাশে যা কিছু আছে এগুলো নিয়ে সে যাতে চিন্তা ভাবনা করতে পারে এই সকল কারণে শিশুদেরকে আমাদের অবশ্যই অবশ্যই শিশুদেরকে খেলাধুলা করার সুযোগ আমাদেরকে তৈরি করে দিতে হবে আমরা শিশুদেরকে খেলাধুলার তৈরি সুযোগ তৈরি করে দেবো এখান থেকে তাদেরকে বাধা দেবো না আল্লাহ সুবহানুমাতারা আমাদেরকে শিশুদেরকে এইভাবে গঠন করা তৌফিক দান করুন এই আলোচনার মাধ্যমে আমরা শিশুদেরকে তাদের শারীরিক গঠনের বিষয়টি আমরা আলোচনা করলাম যে শারীরিক গঠনের ক্ষেত্রে আমাদের কি কি ভূমিকা নেওয়া দরকার ইনশা ইনশাল্লাহ আগামী পর্ব থেকে আমরা আলোচনা করব যে শিশুদের বুদ্ধিবৃত্তিক এবং এবং তাদের জ্ঞানগত উৎকর্ষ সাধনের জন্য আমাদের করণীয় কি সেই আলোচনায় অবশ্যই আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় ওয়াহাজামা আইন্দে আলমদাল্লাহ ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ